মাহমুদ রহমতুল্লা আলহি বলেন যে ইতবান ইবনু মালিক আনসরি রদিল্লাহ তালাহু যিনি ছিলেন বদর জিহাদে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে উপস্থিত বদরি সাহাবিগণের অন্যতম কে বলতে শুনেছেন যে আমি আমার কম বনু সালেমের সলাতে ইমামত করতাম আমার ও তাদের কমের মসজিদের মধ্যে ছিল একটি উপত্যকা বৃষ্টি হলে উপত্যকা আমার মসজিদ গমনে বাধা সৃষ্টি করত এবং এই উপত্যকা অতিক্রম করে তাদের মসজিদে যাওয়া আমার জন্য কষ্টকর হতো তাই আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরজ করলাম হে আল্লাহ রসুল আমি আমার দৃষ্টিশক্তির কমতি অনুভব করছি উপরন্তু আমার ও আমার গোত্রের মধ্যকার উপত্যকাটি বৃষ্টি হলে প্লাবিত হয়ে যায় তখন তা পার হওয়া আমার জন্য কষ্টকর হয়ে পড়ে তাই আমার একান্ত আশা যে আপনি শুভাগমন করে আমার ঘরের কোনো স্থানে সলাত আদায় করবেন আমি সেই স্থানটিকে সলাতের স্থানরূপে নির্ধারিত করে নেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন শীঘ্রই তা করব পরের দিন সূর্যের উত্তাপ যখন বেড়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং আবু বাকর রদিল্লাহ আল্লাহ আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে স্বাগত জানালাম তিনি উপবেশন না করেই আমাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো যে স্থানে সালাত আদায় করা আমার মনোপত ছিল তাকে আমি সেই স্থানের দিকে ইঙ্গিত করে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ দাঁড়িয়ে তাকবির বললেন আমরা সারিবদ্ধভাবে তার পেছনে দাঁড়ালাম তিনি দুরাকাত সালাত আদায় করে সালাম ফেরালেন তার সালাম ফেরানোর সময় আমরাও সালাম ফেরালাম অতপর তার উদ্দেশ্যে যে খাজিরা প্রস্তুত করা হচ্ছিল তা আহারের জন্য তার প্রত্যাগমনে আমি বিলম্ব ঘটালাম ইতোমধ্যে মহল্লার লোকেরা আমার বাড়িতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর অবস্থানের সংবাদ শুনতে পেয়ে তাদের কিছু লোক এসে গেলেন এমনকি আমার ঘরে অনেক লোকের সমাগম ঘটল তাদের একজন বললেন মালিক ইবনু দুখাইসিন করল কি তাকে দেখছি না যে তাদের একজন জবাব দিলেন সে মুনাফিক আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন এমন কথা বলবে না তুমি কি লক্ষ্য করছো না যে আল্লাহর সন্তুষ্টি কামনায় লাইলাহা ইল্লাহ উচ্চারণ করেছে সে ব্যক্তি বলল আল্লাহ ও তার রসুলই অধিক অবগত তবে আল্লাহর কসম আমরা মুনাফিকদের সাথেই তার ভালোবাসা ও আলাপ আলোচনা দেখতে পাই আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জাহান নামের জন্য হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাহ উচ্চারণ করে মাহমুদ রহমতুল্লাহ আলাহি বলেন এক যুদ্ধকালীন সময়ে একদল লোকের নিকট বর্ণনা করলাম তাদের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সাহাবি আবু আয়ুব আনসারি রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন তিনি সে যুদ্ধে ওফাত পেয়েছিলেন আর ইয়াজিদ ইবনু মুয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন রোমানদের দেশে তাদের আমির ছিলেন আবু আয়ুব রদিল্লাহ তাল্লাহ্ন আমার বর্ণিত হাদিসটি অস্বীকার করে বললেন আল্লাহর কসম তুমি যে কথা বলেছ তা যে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তা আমি বিশ্বাস করতে পারি না ফলে তা আমার নিকট ভারী মনে হলো তখন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করলাম যে যদি এ যুদ্ধ হতে প্রত্যাবর্তন পর্যন্ত তিনি আমাকে নিরাপদ রাখেন তাহলে আমি ইতবান ইবনু মালিক রদিল্লাহ তালাহকে তার কাওমের মসজিদের বিষয়ে জিজ্ঞেস করব যদি তাকে জীবিত অবস্থায় পেয়ে যাই অতপর আমি ফিরে চললাম এবং হাজ কিংবা উমরান নিয়াতে ইহরাম করলাম অতপর সফর করতে করতে আমি মদিনায় উপনীত হয়ে বনু সালিম গোত্রে উপস্থিত হলাম দেখতে পেলাম ইতবান রদিল্লাহ তালাহ যিনি তখন একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি কাউমের সালাতে ইমামত করছেন তিনি সালাত সমাপ্ত করলে আমি তাকে সালাম দিলাম এবং আমার পরিচয় দিয়ে উক্ত হাদিস সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম তিনি প্রথমবারের মতোই হাদিসটি আমাকে শোনালেন